আসমা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রদিল্লাহ তাল্লাহ্নার নিকট আসলাম তিনি তখন সালাতরত ছিলেন আমি বললাম মানুষের কি হয়েছে তিনি আকাশের দিকে ইঙ্গিত করলেন অর্থাৎ সূর্যগ্রহণ লেগেছে তখন সকল লোক সালাতুল কুসুফ এর জন্য দাঁড়িয়ে রয়েছে আয়সা রদিল্লাহ তাল্লাহ্না বললেন সুবহান আল্লাহ আমি বললাম এটা কি কোনো নিদর্শন তিনি মাথা দিয়ে ইঙ্গিত করলেন হ্যাঁ অতপর আমি সালাতে দাঁড়িয়ে গেলাম এমনকি দীর্ঘতার কারণে আমার জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলো তাই আমি মাথায় পানি ঢালতে আরম্ভ করলাম পরে নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হামদ ও সানা পাঠ করলেন অতপর বললেন যা কিছু আমাকে ইতোপূর্বে দেখানো হয়নি তা আমি আমার এই স্থানেই দেখতে পেয়েছি এমনকি জান্নাত ও জাহান্নামও অতপর আল্লাহ তালা আমার নিকট ওয়াহি প্রেরণ করলেন দজ্জলের ন্যায় কঠিন পরীক্ষা অথবা তার কাছাকাছি বিপদ দিয়ে তোমাদেরকে কবরে পরীক্ষায় ফেলা হবে ফাতিমা রাদিল্লাহ তাল্লাহা বলেন কবরের মধ্যে বলা হবে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো তখন মুমিন ব্যক্তি অথবা মুকিন অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি ফাতেমা রদিল্লাহ তালাহা বলেন আসমা রদিল্লাহ তালাহা এর কোন শব্দটি বলেছিলেন আমি জানি না বলবে তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রসুল আমাদের নিকট মুজিজা ও হিদায়ত নিয়ে এসেছিলেন আমরা তা গ্রহণ করেছিলাম এবং তার ইত্তিবা করেছিলাম তিনি মুহাম্মদ তিনবার এরূপ বলবে তখন তাকে বলা হবে আরামে ঘুমিয়ে থাকো আমরা জানতে পারলাম যে তুমি দুনিয়ায় তার উপর বিশ্বাসী ছিলে আর মুনাফিক অথবা মুরতাব ফাতিমা বলেন আসমা কোনটি বলেছিলেন আমি ঠিক মনে করতে পারছি না বলবে আমি কিছুই জানি না মানুষকে তার সম্পর্কে যা বলতে শুনেছি আমিও তাই বলেছি